সাগর ও নদ নদী আল্লাহ তালা বলেন وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولتبتغوا من فضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم অর্থাৎ তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছ খেতে পারো এবং যাতে তা থেকে আরোহণ করতে পারো রত্নবলী যা তোমরা ভূষণ রূপে পড়তে পারো এবং তোমরা দেখতে পাও তার বুক চিরে নৌযান চলাচল করে এবং তা এই জন্যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের দিকে আনন্দিত না হয় এবং স্থাপন করেছেন নদ-নদী ও পথ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো এবং পথ নির্ণায়ক চিহ্ন সমূহ আর তারা নক্ষত্রের সাহায্যে পথের নির্দেশ পায় সুতরাং যিনি সৃষ্টি করেছেন তিনি কি তারই মতো যে সৃষ্টি করে না তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না আল্লাহ অবশ্যই ক্ষমাপরায়ণ পরম দয়ালু البحران هذا عذب فرات سائغ شرابه سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون স- অর্থাৎ সমুদ্র দুটো একরূপ নয় একটির পানি সুমিষ্ট ও সুপেয় অপরটির পানি লোনা ও খরক প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোস্তের আহার করো এবং অলংকার যা তোমরা পরিধান করো এবং রত্নবলী আহরণ করো এবং তোমরা দেখো তার বুক চিরে নৌযান চলাচল করে যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا অর্থাৎ তিনি দুদরিয়াতে মিলিতভাবে প্রবাহিত করেছেন একটি মিষ্ট সুপেয় এবং অপরটি লোনা উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায় এক অনতিক্রম ব্যবধান مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان অর্থাৎ তিনি প্রবাহিত করেছেন দুদরিয়া যারা পরস্পর মিলিত হয় কিন্তু তাদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না মোট কথা দুদরিয়া দ্বারা লুনা খরদরিয়া এবং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 এতে অবশ্যই নির্দেশ রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য। যখন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে মেঘের ছায়ার মতো তখন তারা আল্লাহকে ডাকে, তার অনুগত্যশীল বিচ্যুত হয়ে। কিন্তু যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান তখন তাদেরকে ওই কেউই সরল পথে থাকে।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 তালা বান্দাদের জন্য যে সাগরমালা ও নদ-নদীর সৃষ্টি হয়ে করেছেন তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন মহাসাগর ও তার শাখা-প্রশাখা যতই লুনা ও খর, পরিশেষে দূষণমুক্ত রাখার ব্যাপারে একে বিরাট হিকমত রয়েছে, কারণ যদি তা মিঠা হতো তাহলে তাতে যেসব প্রাণী আছে তা মরে পরিবেশ দূষিত এবং আবহাওয়া কলুষিত হয়ে যেত এবং তা মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিত। তাই পরিপক্ক প্রজ্ঞার সিদ্ধান্ত অনুযায়ী মানুষের স্বার্থে তা এমন হয়েছে। আর এ কারণেই রসদ সাল্লাল্লাহু কে সমুদ্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তার পানি পাক আর মৃত জীব হালাল। পক্ষান্তরে নদীর পানি পানকারীর জন্য সুমিষ্ট ও সুপেয়। আল্লাহ তাকে প্রবাহমান করেছেন এক স্থানে তা উৎসাহিত করে মানুষের জীবিকার সুবিধার্থে তা অন্য স্থানে পরিচালিত করেন, মানুষের প্রয়োজন ও উপকারের চাহিদা অনুপাতে নদ-নদীর কোনটা বড় আবার কোনটা ছোট হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানী ও তাফসীর বিশারদগণ সমুদ্র ও বড় বড় নদ-নদীর সংখ্যা, তার উৎস ও গন্তব্য সম্পর্কে বিশদ আলোচনা করেছেন, যাতে মহান সৃষ্টিকর্তার কুদরতের অনেক নির্দেশ রয়েছে এবং এ প্রমাণও রয়েছে যে তিনি নিজ এখতিয়ার ও হিকমত মোতাবেক কাজ করেন। সুরাতুর এর ষষ্ঠ আয়াতে আয়াত সম্পর্কে দুটি অভিমত রয়েছে। প্রথমত, এর দ্বারা পাহাড়-মেষ সংক্রান্ত হাদিসের উল্লেখিত ওই হাদিসের বোঝানো হয়েছে, যা আরশের নিচে অবস্থিত এবং যা সপ্তম আকাশের উপরে উপরে রয়েছে এবং যার নিচে ও উপরের মধ্যে যতটুকু ব্যবধান ততটুকু এক আকাশ থেকে আরেকটি আরেক আকাশে। পুনরুত্থানের পূর্বে আল্লাহ তালা এ সমুদ্র থেকেই বৃষ্টি বর্ষণ করবেন। তাতে দেহসমূহ কবর থেকে পুনরুজ্জীবিত হয়ে উঠবে। রবি ইবনে আনাস এই অভিমতটি গ্রহণ করেছেন। দ্বিতীয় মত জাতিবাচক বিশ্লেষণ। পৃথিবীর সব সমুদ্রই এর আওতাধীন। এটাই অধিকাংশ আলিমের অভিমত। এর অর্থ সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ বলে সমুদ্রটি কি আমাদের দিন প্রজ্বলিত আগুনে পরিণত হয়ে হাসরের ময়দানে উপস্থিত সকলকে পরিবেশন করে রাখবে। যেমনটি আলী ইবনে আব্বাস, সাঈদ ইবনে জুবাইয়ার রাদিয়াল্লাহু তাআলা ও ইবনে ইবনে মুজাহির, রহিমাহুল্লাহ প্রমুখ থেকে তাফসীর গ্রন্থে আমি উল্লেখ করেছি। ইমাম আহমদ রহিমাহুল্লাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সূত্র বর্ণনা করেন, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "উদ্বেলিত হয়ে সবকিছু ডুবিয়ে দেওয়ার জন্য সমুদ্রের প্রতি রাতে তিনবার করে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, কিন্তু আল্লাহ তাকে সংযত করে রাখেন।" ইসহাক ইবনে রাওয়াহা রাহিমাহুল্লাহ এই বয়োবৃদ্ধ সীমান্ত প্রহরী বরাতে বলেন, "এক রাতে আমি পাহারার জন্য বের হই, তখন আমি ছাড়া আর কোনো প্রহরী বের হয়নি। এক সময় আমি বন্দরে পৌঁছাই, উপরে উঠে তাকাই, আমার কাছে এক মনে হচ্ছিল সমুদ্র যেন পাহাড়ের চূড়ায় উঁচু ঢেউ স্বরূপ এগিয়ে আসছে। কয়েকবারই এরূপ ঘটল, আমি তখন জাগ্রত। তারপর হযরত ওমর এর আজাদকৃত গোলাম আবু সালিহ এর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন, ওমর ইবনে খাত্তাব আমার নিকট বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, উদ্বেলিত হয়ে সব তাকিয়ে তলিয়ে দেওয়ার জন্য সমুদ্র প্রতি রাতে তিনবার আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করে, কিন্তু আল্লাহ তাকে সংযত করে রাখেন। এ সনদে একজন অজ্ঞাত পরিচয়ের রাবি আছে। আল্লাহ সর্বজ্ঞ। এটা বান্দার প্রতি মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ যে, তিনি তাদেরকে সমুদ্রের অনিষ্টতা থেকে রক্ষা করেছেন, তাকে তাদের বশীভূত করে দিয়েছেন। ফলে নৌজানে চড়ে তারা তার উপর দিয়ে ব্যবসা-বাণিজ্যের ইত্যাদি উদ্দেশ্যে দূর দূরান্তে দেশে ভ্রমণ করে থাকে এবং আকাশ ও পৃথিবীতে তার সৃষ্ট নক্ষত্ররাজি ও পর্বতমালা তাতে পথের দিশা লাভ করে থাকে।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 মুয়াবিয়া আল বাগদাদি রহিমুল্লাহ রচিত একটি কিতাবে পেয়েছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "পশ্চিমের ও পূর্বের সমুদ্রগুলোর সঙ্গে আল্লাহ কথা বলেন বলেছেন। পশ্চিমের সমুদ্রকে বললেন, তোমাকে আমি আমার প্রতিপয় বান্দাকে বাহন করতে চাই। তাদের মধ্যে তুমি কিরূপ আচরণ করবে? সমুদ্র বলল, আমি তাদেরকে ডুবিয়ে মারব। আল্লাহ বললেন, তোমার অকল্যাণ হোক এবং তাকে অলঙ্কার ও শিকার থেকে বঞ্চিত করে দেন পক্ষান্তরে পূর্বের সমুদ্রকে যখন বলল, আমি তোমাকে আমার কতিপয় বান্দাকে বহন করাবো তাদের সঙ্গে তুমি কিরূপ আচরণ করবে? তখন সে বলল, আমি তাদেরকে আমার নিজ হাতে করে বহন করব এবং সন্তানের মতো, সন্তানের জন্য মায়ের মতো হব। ফলে পুরস্কার স্বরূপ হিসেবে আল্লাহ তাকে অলঙ্কার ও শিকার সম্ভার দান করেন। তারপর বলেছেন যে, একথা কাউকে জানতেও দিও না। এ হাদিসের সনদে এক পর্যায়ে এমন এক রাবী এককভাবে রয়েছেন যিনি মুনকারুল হাদিস আবদুল্লাহ ইবনে আমর রা সূত্র মওকুফ হাদিসটি বর্ণিত হয়েছে। আমার মতে এরই অধিকতর গ্রহণযোগ্য, কেননা তিনি ইয়ারমুকের যুদ্ধের দিন আহলে কিতাবদের কিতাব বুঝাই বহন পেয়েছিলেন, ফলে সেগুলো থেকে তিনি ইসরায়েলের অনেকগুলো বর্ণনা করেছেন, যার কতকটা সাধারণভাবে জ্ঞাত এবং প্রশিত, এবং কতটা প্রক্ষিপ্ত ও প্রত্যাখ্যাত আবদুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে আমর ইবনে হাফস ইবনে আসিম ইবনে উমর ইবনে খাতাব আবুল কাসিম আল-মাদানি এককভাবে এর গ্রহণযোগ্য অংশগুলো বর্ণনা করেছেন। তার সম্পর্কে ইমাম আহমদ রহিমুল্লাহ বলেছেন, "লোকটি আদৌ নির্ভরযোগ্য নয়। আমি তার থেকে হাদিস শুনেছিলাম, কিন্তু তারপরে পরে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি। সে ছিল একজন ডাহা মিথ্যুক এবং তার হাদিস সমূহ মুনকার পর্যায়ে তদ্রূপ ইবনে মুয়াইন, আবু জাররাহ, আবু হাতিম, জাওয়াইজানি, বুখারী, আবু দাউদ, নাসাঈ তাকে দুর্বল বলে অভিহিত করেছেন। ইবনে আদি বলেছেন তার হাদিসগুলো মুনকার। তন্মধ্যে দুর্বলতম হল সমুদ্র সংক্রান্ত হাদিসটি। দৈর্ঘ্য, প্রস্থ, সমুদ্র, নালা পাহাড় পর্বত, প্রান্তদারি, পৃথিবী, শহর বন্দর বিজন ভূমি ও জনপদ জনবসতিপূর্ণ এলাকাসমূহ, পরিভাষিক অর্থের সাত মহাকাশ, সুবিদিত দেশসমূহ এবং বিভিন্ন দেশের প্রাকৃতিক উদ্ভিদজাত, খনিজ ও বাণিজ্যিক বিষয়াদি সম্পর্কে আলোকপাতকারী তাফসিরবিদগণ বলেন, গোটা পৃথিবীর এক ভাগ স্থল এবং তিন ভাগ পানি। এই ভূভাগের পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি। আল্লাহ তালা অনুগ্রহ করে এই বিশাল পানি রাশিকে সংযত ও নিয়ন্ত্রণ করে রেখেছেন, যাতে করে প্রাণীকুল জীবনযাপন করতে পারে এবং শস্যাদি ও ফলমূল উৎপন্ন হতে পারে। যেমন আল্লাহ তালা বলেন, তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য। এতে রয়েছে ফলমূল এবং খেজুর গাছ, আর ফল আবরণযুক্ত এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধযুক্ত। অতএব তোমরা জিন ও মানবজাতি উভয়ে তোমার প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তারা বলেন পৃথিবীর পৃথিবীর স্থলভাগের তিন ভাগের দুভাগ এবং তদপেক্ষা একটু বেশি মানুষের বসবাস রয়েছে এর পরিমাপ পঁচানব্বই ডিগ্রি তারা আরো বলেন সমুদ্রসমূহের মধ্যে একটি হল পশ্চিম মহাসাগর যাকে আটলান্টিক মহাসাগর বলা হয় এই মহাসাগরে পশ্চিমের দেশগুলোকে ঘিরে রেখেছে এর পশ্চিম অংশে ছটি দ্বীপ এই মহাকাশগুলো এর উপকূলের মাঝে প্রায় এক মাসের পথে দশটি ডিগ্রি রয়েছে এটি এমন এক সাগর অধিক ঢেউ এবং আবহাওয়া ও তরঙ্গ সাংঘর্ষিক হওয়ার কারণে এতে চলাচল করা প্রায় অসম্ভব; তাতে কোন শিকারও নেই এবং তা থেকে কিছুই আহরণ করা যায় না। বাণিজ্য বা অন্য কোনো উদ্দেশ্যে তাতে ভ্রমণ করাও যায়। না দক্ষিণ দিক ঘেঁষে এটি কামার পর্বতমালার দিকে চলে গেছে। এই কামার পর্বতমালাই মিশরের নীল নদের উৎসস্থল। তারপর বিষুবরেখা অতিক্রম করে তা চলে গেছে পূর্ব দিকে। তারপর আর পূর্ব দিকে মহাসাগরটি অগ্রসর হয়ে তাই পৃথিবীর সর্বদক্ষিণ এলাকায় পরিণত হয়েছে। এখানে কয়েকটি দ্বীপ রয়েছে যা আজাবির দ্বীপপুঞ্জ নামে অভিহিত আছে। এই মহাসাগরটির উপকূল অঞ্চলে প্রচুর অনাবাদী এলাকা রয়েছে। তারপর পূর্ব দিকে গিয়ে তা চীন সাগর ও ভারত মহাসাগরে মিলিত হয়েছে। তারপর পূর্ব-উত্তর দিকে পৃথিবীর পূর্ব দিকের শেষ প্রান্তে গিয়ে ঠেকেছে। সেখানেই চীন সাগরের অবস্থান, তারপর চীনের পূর্বে বুর্নি তা উত্তর দিকে চলে গিয়ে চীন দেশ অতিক্রম করে চলে গেছে জাজুস মাজুজের প্রাচীর পর্যন্ত, সেখান থেকে আবার এমন এক দিকে মুড় নিয়েছে যার অবস্থা কারো জানা নেই, তারপর পৃথিবীর উত্তর প্রান্তে পশ্চিম দিকে রাশিয়া পর্যন্ত গিয়ে পৌঁছে এবং তা অতিক্রম করে আবার পশ্চিম-পশ্চিম-দক্ষিণে দক্ষিণে মোড় নিয়ে পৃথিবী ঘুরে এসে পুনরায় সোজা পশ্চিম দিক দিয়ে পশ্চিম থেকে প্রণালী অঞ্চলের দিকে চলে যায় আর শেষ পর্যন্ত সিরিয়ার দিকে গিয়ে থেকেছে তারপর রোমের পথ ধরে তা কনস্টেন্টিপোল প্রভৃতি অঞ্চলে গিয়ে মিলিত হয়ে পূর্ব মহাসাগর থেকে আরো কয়েকটি সমুদ্র প্রবাহিত হয়েছে। এগুলো পৃথিবীতে অনেক দ্বীপ আছে, এমনকি কথিত আছে যে কেবল ভারত মহাসাগরে শূন্য দ্বীপসমূহের কথা বাদ দিলেও শহর বন্দর ও অট্টালিকা দিয়ে বিশাল দ্বীপের সংখ্যা এক হাজার সাতশো এই মহাসাগরসমূহকে পাহাড়ে আকসারও বলা হয়ে থাকে। এর পূর্বাংশে চীন সাগর, পশ্চিমে ইয়ামান সাগর, উত্তরে ভারত সাগর এবং দক্ষিণে কি আছে তা অজ্ঞাত। বিশেষজ্ঞগণ বলেন, ভারত সাগর ও চীন সাগরের মধ্যেখানে দুয়ের মাঝে ব্যবধান সৃষ্টিকারী কয়েকটি পাহাড় আছে এবং তাতে স্থলপথের ন্যায় কয়েকটি প্রশস্ত পথ আছে। যা দিয়ে নৌযানসমূহ চলাচল করতে পারে যেমন আল্লাহ তাআলা বলেন وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون অর্থাৎ এবং আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যাতে পৃথিবী তাদেরকে নিয়ে এদিক ওদিক ঢেলে না যায় এবং আমি তাতে করেছি প্রশস্ত পথ যাতে তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে। ভারত উপমহাদেশের সমূহ নামক জৈনিক রাজা তার নিজস্বতী নামক গ্রন্থে খলিফা মামুরের আমলে যা আরবিতে অনূদিত হয়েছিল, যা এ সংক্রান্ত বিদ্যার উৎস বলে পরিগণিত তাতে তিনি উল্লেখ করেছেন যে, পশ্চিম, পূর্ব, দক্ষিণ ও উত্তর মহাসাগর থেকে প্রবাহমান সমুদ্রের সংখ্যা অনেক, এগুলোর মধ্যে এমন রয়েছে যা আসলে একই সাগর তবে পার্শ্ববর্তী জনপদ অনুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে অভিহিত হয়েছে। তন্মধ্যে একটি হল বাহরে কুলজুম বা লোহিত সাগর। কুলজুম হচ্ছে আইলার কাছাকাছি সমুদ্রের উপকূলবর্তী একটি গ্রাম। আরও আছে পারস্য সাগর, কাম্পিয়ান সাগর, আরনক সাগর, রুম সাগর, বান্তাস সাগর ও আজরাক সাগর। আজরাক উপকূলবর্তী একটি শহরের নাম। একে কারম সাগরও বলা হয়। এটি সংকীর্ণ হয়ে দক্ষিণ কনস্টান্টিনোপলের নিকট ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে। এটি কনস্টান্টিনোপলের উপসাগর, আর এ কারণেই কারণ সাগর থেকে ভূমধ্যসাগরে আসা সকল নৌযানসমূহ দ্রুত চলে কিন্তু পানির বিপরীতে প্রবাহের কারণে আলেকজান্দ্রিয়া থেকে কারমে আসার সময় চলে ধীরগতিতে। আর এটি পৃথিবীর একটি আশ্চর্য ব্যাপার, কারণ যত প্রবহমান পানি আছে সবই মিষ্ট। কিন্তু এটি তার ব্যতিক্রম আর সকল স্থির সমুদ্রের পানি লুনা খর কিন্তু ক্যাম্পিয়ান সাগর তার ব্যতিক্রম একে জুরজান সাগর ও তাবারিস্তান সাগরও বলা হয় পর্যটকদের বর্ণনা এর বিরাট এক অংশের পানি সুমিষ্ট ও সুপেয় জ্যোতির্বিদগণ বলেন এ সাগরটি প্রায় গোলাকার কেউ কেউ বলেন তা নৌকা পালের ন্যায় ত্রিকোণা বিশিষ্ট মহাসাগরের কোনো অংশের সঙ্গে তার সংযোগ নেই বরং তা পূর্ণ আলাদা আর দৈর্ঘ্য আটশো মাইল এবং প্রস্থ ছয়শো মাইল কেউ কেউ এর বেশিও বলেছেন, আল্লাহ সর্বজ্ঞ। ঐ সমুদ্রগুলোর আরেকটি হলো বসরার নিকট সাগর, যাতে জোয়ার-ভাটা হয়। সাগরের এলাকায় দেশগুলোতেও এর অনুরূপ সাগর রয়েছে। চন্দ্র মাসের শুরু থেকে পানি বাড়তে শুরু করে এবং পূর্ণিমা রাতে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। এ হলো জোয়ার। তারপর কমতে শুরু করে মাসের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। এ হলো ভাটা। বিশেষজ্ঞগণ এসব সাগরের সীমারেখা এবং এগুলোর উৎস ও মোহনাসমূহ উচ্চারণ উল্লেখ করেছেন এবং পৃথিবীর ছোট ছোট নদ-নদী ও খাল-নালার আলোচনাও তারা করেছেন। আবার বড় বড় প্রসিদ্ধ নদ-নদী এবং সেগুলোর উৎস ও মোহনাসমূহর কথাও তারা উল্লেখ করেছেন। আমরা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব না।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 অবিরাম একই নিয়মে অনবট এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে এবং তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা তার নিকট যা চেয়েছ তা থেকে তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম অকৃতজ্ঞ সহি বুখারি ও সহি মুসলিমে কাতাদার রহিমুল্লাহ সূত্রে আনাস ইবনে মালিক ও মালিক ইবনে শাশা থেকে বর্ণিত আছে যে রসুল সাল্লাহ আলাইহি সিদ্ধাতুল সিদরাতুল মুনতাহার আলোচনাকালে বলেছিলেন আমি দেখতে পেলাম যে তার মূল দেশ থেকে দুটো অদৃশ্য নদী ও দুটি দৃশ্যমান নদী বেরিয়ে আছে অদৃশ্য দুটো জান্নাত আর দৃশ্যমান দুটো হলো নীল আর ফোরাত সহি মুসলিমে আবু হুরাইরা রাজুল্লাহ তাআলা সূত্রে বর্ণিত হাদিসে আছে যে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আমু দরিয়া ও শির দরিয়া ফোরাত ও নীল সবকটি জান্নাতের নদী ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরাইরা রাজুল্লাহ তাআলা বলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত থেকে চারটি নদী প্রবাহিত করা হয়েছে ফুরাত নীল আমুদরিয়া ও শিরদরিয়া ইমাম মুসলিম শর্ত মোতাবেক এ হাদিসটি সনদ সহিহ সম্ভবত এর দ্বারা পরিচ্ছন্নতা স্বাদ ও প্রবাহের ক্ষেত্রে নদীগুলো জান্নাতের নদ নদীর সাথে সাদৃশ্য রাখে বলে বোঝানো হয়েছে এ ব্যাপারে আল্লাহ সর্বজ্ঞ এ ব্যাখ্যার যৌক্তিকতা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা এর সূত্রে ইমাম তিরমিজি রহিমুল্লাহ বর্ণিত ও তার দ্বারা সহি বলে আখ্যায়িত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসে রয়েছে যাতে তিনি বলেছেন আজওয়া উন্নত মানের এক প্রকার খেজুর জান্নাতি খেজুর এবং তাতে বিষের উপশম রয়েছে অর্থাৎ আজওয়া জান্নাতের ফল ফলাদির মাঝে দৃশ্যমান রয়েছে এর অর্থ এই নয় যে এটি জান্নাত থেকে আরোহণ করে নিয়ে আসা হয়েছে কেননা বাস্তবে এর বিপরীতই পরিলক্ষিত হয়, সুতরাং এটা যে শাব্দিক অর্থেও ব্যবহৃত হয়নি তা স্পষ্ট; অনুরূপ অন্য হাদিসে তিনি বলেছেন, "জ্বর জাহান জাহান্নামের তাপ, কাজেই তাকে তোমরা পানি দ্বারা ঠান্ডা করো অপর একটি হাদিসে আছে, "অর্থাৎ জ্বর তীব্র আকার ধারণ করলে তাকে তোমরা পানি দ্বারা ঠান্ডা করে নিও, কেননা গরমের তীব্রতা জাহান্নামের বিশেষ তদ্রূপ এসব নদ নদীর উৎস মূল উৎস পৃথিবীতে নীল নদ স্রোতের তীব্রতা পানির স্বচ্ছতা এবং গতিপথের দৈর্ঘ্যের দিক থেকে গোটা পৃথিবীতে এটি তুলনীয় অতুলনীয় নদী এর শুরু হলো জিবালুল কামার বা শুভ্র পাহাড় পর্বত থেকে পর্বতমালা থেকে শুভ্র পর্বতমালা থেকে কারো কারো মতে জিবালুল কামার দ্বারা চন্দ্রের পাহাড় বোঝানো হয়েছে এটি পৃথিবীর পশ্চিমাংশে বিষুবরেখার পেছনে দক্ষিণ পাশে অবস্থিত কারো কারো মতে তা হলো তার মধ্যে থেকে উচ্চারিত রয়েছে একাধিক ঝর্ণা তারপর দূরে দূরে অবস্থিত দশটি স্রোত দ্বারা সম্মিলিত ঘটেছে তারপর তার প্রতি পাঁচটি গিয়ে একত্রিত হয়েছে একটি সাগরে তারপর তা থেকে বেরিয়ে আসছে ছটি নদী তারপর তার প্রতিটি গিয়ে মিলিত হয় এক হ্রদে তারপর তা থেকে বেরিয়ে আসে আরেকটি নদী এটাই হলো নীল নদ এই নদটি সুদান নওবা ও আসওয়ান হয়ে অবশেষে মিশরে গিয়ে উপনীত হয়েছে। নওবার প্রধান শহর হচ্ছে দামকালা। হাফসার বৃষ্টির অতিরিক্ত পানি এবং তার পলিমাটি মিশরে গড়িয়ে আসে। মিশরের এ দুটো বস্তুরই প্রয়োজন রয়েছে, কারণ মিশরের সৃষ্টি মিশরে বৃষ্টি এত কম হয় যে তা ফসলাদি ও গাছপালা গাছগাছালির জন্য যথেষ্ট নয়। তার মাটি হলো বালুময়, যাতে কোনো ফসলে উৎপন্ন হয় না। নীল নদ হয়ে যে পানি ও মাটি আসে তা থেকে মিশরবাসীর প্রয়োজনীয় ফলাদি উৎপন্ন হয়। আল্লাহ তালা বলেন, অর্থাৎ তারা কি লক্ষ্য করে না, আমি উষার ভূমির উপর পানি প্রবাহিত করে তার সাহায্যে উদ্গম করি শস্য যা হতে খাদ্য গ্রহণ করে তাদের গবাদি পশু ও তারা তারা কি লক্ষ্য করে না সাজদা সাতাশ নম্বর আয়াত মিশরের ক্ষেত্রেই সর্বাধিক প্রযোজ্য তারপর মিশরের কিছু অংশ অতিক্রম করে উপকূলবর্তী সাতনুফ নামক একটি গ্রামের নিকট গিয়ে নীল নদ দুভাগে বিভক্ত হয়ে যায়। তার পশ্চিমের শাখাটি রশিদ অঞ্চল অতিক্রম করে লুনা সমুদ্রে পড়েছে, অপরদিকে পূর্ব দিকের শাখাটি জাউজার এর নিকট দুভাগ হয়ে শাখাদ্বয়ের পশ্চিম ভাগ দুমিয়াত হয়ে সাগরে গিয়ে পড়েছে। পূর্ব ভাগ আশমুনতাহান্না হয়ে দুমিয়াতের পূর্বে অবস্থিত তানিস হ্রদ ও দুমিয়াত হ্রদে পড়েছে। নীল নদের স্থল ও সঙ্গম স্থলের মধ্যে এভাবে বিরাট দূরত্ব রয়েছে আর এ কারণে এর পানি অত্যন্ত স্বচ্ছ। ইবনে সিনান বলেন নীল নদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য কোনো নদ-নদীতে নেই। প্রথমত, উৎপত্তি স্থল থেকে শেষ প্রান্তের মাঝে এর দূরত্ব সর্বাধিক। দ্বিতীয়ত, তা প্রবাহিত হয় বড় বড় পাথর ও বালময় প্রান্তের উপর দিয়ে, যাতে কোনো শ্যাওলা ও ময়লা আবর্জনা নেই। তৃতীয়ত, তার মধ্যে কোনো পাথর বা কঙ্কর সবুজ হয় না। বলা বাহুল্য যে, নদীটির পানি স্বচ্ছতার কারণে এরূপ হয়ে থাকে। চতুর্থত, আর সব নদ নদীর পানি যখন হ্রাস পায় তখন এর পানি বৃদ্ধি পায় আর অন্য সব নদীর পানি যখন বৃদ্ধি পায় তখন এর পানি হ্রাস পায় পক্ষান্তরে কেউ কেউ বলে যে নীল নদের উৎস হলো এমন এক উঁচু স্থান কেউ কেউ যার স্থান সন্ধান পেয়েছে এবং তাতে ভীষণ এক ভয়ানক বস্তু কতিপয় রূপসী নারী এবং আরো অনেক অদ্ভুত জিনিস দেখতে পেয়েছে এর সবই ঐতিহাসিক ভিত্তিহীন বর্ণনা এবং মিথ্যাচারের কল্পনা কাহিনী মাত্র কায়াস ইবনে হাজারের সূত্রে জৈনিক ব্যক্তি থেকে আবদুল্লাহ ইবনে লাহিয়া বর্ণনা করেছেন যে জৈনিক ব্যক্তি বলেন মিশর জয় করে আমর ইবনে আসরাদুল্লাহ তাল যখন অনারব কিবতি ক্যালেন্ডারের বুনা নামক স্থানে বুনা নামক মাসে তাতে প্রবেশ করেন তখন মিশরের লোকজন তার নিকট এসে বলেন মাননীয় আমির আমাদের এই নীল নদের একটি প্রথা আছে যা পালন না করলে তা প্রবাহিত হয় না তিনি বললেন কি সে প্রথাটি তারা বলল এই মাসের বারো তারিখের শেষ রাত শেষ হলে আমরা বাবা-মার নিকট থেকে তাদের সম্মতিক্রমে একটি কুমারী মেয়ে নিয়ে আসে এবং উন্নত মানের অলঙ্করাদি বা পোশাক পরিচ্ছন্ন পরে তাকে এই নিম্নতে ফেলে দেয় শুনে আমর ইবনে আসরাদুল্লাহ রাদিয়াল্লাহু তাদেরকে বললেন ইসলামে এটা চলবে না পূর্বের সব কুসংস্কারকে ইসলাম নির্মূল করে দেয় অগত্য বোনা মাছটা তারা এভাবেই কাটিয়ে দেয় কিন্তু নিম্নদের কোনো পানি আসলো না অন্য বর্ণনায় আছে যে তারা বোনা আবি ও মাছরা এই তিন মাস অপেক্ষা করে কিন্তু নীল আর প্রবাহিত হয় না এমনকি শেষ পর্যন্ত তারা দেশ ত্যাগ করতে মনস্থ করে অবশেষে আমর রাজিউল্লাহ তাআলা খলিফা উমর ইবনে খাতাব রাজিউল্লাহ আনহুর নিকট এ ব্যাপারে পত্র জবাবে উমর আনহু লিখে পাঠান যে তুমি যা করেছ ঠিক করেছ আর তোমার নিকট একটি লিপি প্রেরণ করছি তুমি ফেলে দিও পাত্রটি এসে পৌঁছলে আমর আনহু লিপিটি খুলে দেখতে পেলেন যে তাতে লিখা আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন উমরের পক্ষ থেকে মিশরের নিম্নদের প্রতি হামদ সালাতের পর যদি তুমি নিজ ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি প্রবাহ হয়ে না আর যদি পরাক্রম এক অদ্বিতীয় আল্লাহ তোমাকে প্রবাহিত করে থাকে তাহলে তারই কাছে আমরা প্রার্থনা করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করেন আমর রাজি আল্লাহ চিঠিটি নীল নদে ফেলে দিলে শনিবার দিন সকালে দেখা গেল যে আল্লাহ তালা নীল নদে এমনভাবে প্রবাহিত করে দিলেন যে এক রাতে ষোলো হাত পানি বৃদ্ধি পেয়েছে এভাবে আল্লাহ মিশরবাসী থেকে যে কুপ্রথা চিরতরে বন্ধ করে দেন ফুরাত বাইজেন্টাইন সম্প্রদায়ের উত্তর সীমান্ত হলো এর উৎপত্তি স্থল সেখান থেকে মালতিয়ার নিকট দিয়ে অতিক্রম করে সামিয়াত ও বাইরা হয়ে তারপর পূর্ব দিকে মোড় নিয়ে বালেস ও জাবার কেল্লাতে চলে যায় তারপর রিক্কা, রহবাহ, আনা, হাইয়ত, কুফা হয়ে ইরাকের দিক দিয়ে গিয়ে সমুদ্রে পড়েছে। এই নদীটি অনেক প্রশোধিত উপনদী বা শাখা নদী রয়েছে। সাইহান আমুদরিয়া একে সাইহুনাহ বলা হয় বাইজেন্টাইন এলাকা থেকে এর উৎপত্তি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে এর প্রবাহ জাইহানের পশ্চিমে এর অবস্থান এবং আকারে তার চেয়েও ছোট সে ভূখণ্ডে এর অবস্থান বর্তমানে তার শীষ নামে পরিচিত ইসলামী রাজত্বের প্রথমে তা মুসলমানদের হাতে ছিল তারপর ফাতেমিগণ যখন মিশরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সিরিয়া ও তার আশেপাশের অধিকার লাভ করে তখন তারা তাকে শত্রুদের থেকে রক্ষা করতে ব্যর্থ হয়। ফলে তিনশো হিজরির গোড়ার দিকে আর্মেনিয়া অধিবাসী তাকফুরের শীষ নগরী দখল করে নেয়। এখন পর্যন্ত তা তাদের দখলে রয়েছে। আল্লাহর নিকট আমাদের প্রার্থনা যেন আপন ক্ষমতা বলে তিনি আবার আমাদের হাতে তা ফিরিয়ে দেন। তারপর সাইহাব ও জাইহান উজনার নিকট মিলিত হয়ে এক স্রোতধারে পরিণত হয়েছে অবশেষে আরশ ও তার সুস এর মধ্যবর্তী স্থানে তা সাগরে পতিত হয়েছে জাইহান শির দরিয়া জাইহুনু বলা হয় সাধারণ অর্থে এর নাম হলো জাহান এর উচ্চ হলো বাইজেন্টাইন এলাকা থেকে কৃষ্ণগড়িতে তা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এটি আকারেও প্রায় ফুরাতের সমান তারপর এটি সাইহান উজনার নিকট মিলিত হয়ে দুটো এক শ্রোতামুখী পরিণত হয়েছে আয়াস ও তার তারসুস এর মধ্যবর্তী স্থানে সাগরে গিয়ে পতিত হয়েছে আল্লাহই সর্বজ্ঞ